দরবারে অনেক অনেক শুক্রিয়া আজানের পর নামাজের পূর্বের এই অতি বরকতপূর্ণ সময়ে তিনি আমাদেরকে কবুল করেছেন দিন চর্চার এক মসজিষে দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায়ী করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আমাদের উপর আল্লাহ তালার অনেক বড় অনুগ্রহ যে তিনি শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন তাই না সৃষ্টি করার সাথে সাথে আমাদের জীবন পরিচালনার জন্য একটা নীতিমালা একটা সুন্দরতম জীবন পরিচালনা পদ্ধতি এটাও আল্লাহ তালা আমাদেরকে দান করছেন আমাদেরকে আমাদের সফলতার পথ চিনাইছেন আমাদেরকে আমাদের ব্যর্থতার পথও তিনি আমাদেরকে অবগত করছেন আমাদেরকে বন্ধু চিনায়া দিছেন আমাদেরকে শত্রু চিনায়া দিছেন কার সাথে বন্ধুত্ব করতে হবে এটা বুঝাইয়া দিছেন আর কাকে বন্ধু বানানো যাবে না এইটাও আল্লাহ তালা আমাদেরকে বুঝাইয়া দিছেন এটা আমাদের উপর আল্লাহ তালার অনেক বড় একটা অনুগ্রহ যুগে যুগে নবীদেরকে এই পৃথিবীতে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ তালা নিজ কিতাবের মাধ্যমে আমাদেরকে আমাদের শত্রু সম্পর্কে অবগত করেছেন শত্রুর প্রতারণামূলক কর্ম পদ্ধতি সম্পর্কে আমাদেরকে অবগত করছেন আমাদেরকে অবগত করছেন ইয়াবানি আদাম ইয়াবানি আদাম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন হুশিয়ার করতেছেন ইয়াবানি আদাম হে আদমের সন্তানেরা তোমরা হুঁশিয়ার থাকো তোমরা সাবধান থাকো ইয়াবানি আদম হে আদমের সন্তানেরা শয়তান তোমাদের শত্রু শয়তানের কাজ তোমাদের সাথে প্রতারণা করা তোমাদের সাথে ধোকাবাজি করা শয়তানের কাজ তোমাদেরকে অসতর্ক করা শয়তানের কাজ তোমাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের কাজ তোমাকে আমি আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলে দেয়া তোমরা সতর্কভাবে জীবনকে পরিচালনা করো যেন এই প্রতারক শয়তান তোমাদেরকে ধুকায় ফেলতে না পারে কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ এই শয়তানি কিন্তু তোমাদের আদি পিতা আদম তোমাদের মা হাওয়াকে তার ধোকাবাজির মাধ্যমে বেহেস্ত আমার জান্নাত থেকে বের করে এনেছে তাই আমার জান্নাতে তোমাদের প্রবেশের একমাত্র বাধা হলো এই শয়তান আমার জান্নাতে প্রবেশ প্রবেশ করাটা তোমাদের জন্য সহজ যদি এই শয়তানের মোকাবেলা করে আসতে পারো আর এই শয়তানের মোকাবেলা করতে যদি ব্যর্থ হও এই শয়তানের সাথে যদি আঘাত হয়ে যায় এই শয়তানের ধোকার জালে তুমি যদি ফেসে যাও তাহলে আমার জান্নাত এই জান্নাত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে আমাদেরকে সতর্ক করছেন এই শয়তান সম্পর্কে এবং আমাদেরকে বিশেষভাবে এই শয়তান থেকে মুক্তির জন্য এই শয়তান থেকে বাঁচার জন্য ওর আনিকের ইমের মাঝে বিশেষ তাগিদের সাথে বিশেষ গুরুত্বের সাথে আল্লাহ তালা আমাদেরকে দোয়ার প্রতি আহ্বান করছেন যে দোয়া করো আমার কাছে আমার কাছে দোয়া করো আমার কাছে আশ্রয় প্রার্থনা করো এই শয়তান থেকে তোমরা আমার কাছে আশ্রয় প্রার্থনা করো ইদা কারা কোরআন فاستعذ بالله من الشيطان الرجيم وإذا قرأت القرآن যখন কোরআনকে পড়ো যখন কোরআনের জ্ঞানকে অর্জন করো যখন কোরআনকে তেলাওয়াত করো যখন কোরআনের শিক্ষাকে অর্জন করো কোরআনটাকে যখন তুমি তোমার অন্তরের মাঝে গ্রহণ করো আল্লাহর কাছে সাথে সাথে প্রার্থনা করো আল্লাহ তুমি বিতাড়িত শয়তান থেকে আমাকে উদ্ধার করে আমার দিলের মাঝে তুমি কোরআনটাকে কোরআনের মহাব্বতটাকে কোরআনের জ্ঞানটাকে তুমি বসিয়ে দাও আমার কাছে চাও সাথে সাথে আল্লাহ যে কোরআন পড়তেছি যে কোরআন শিখতেছি যে কোরআন শুনতেছি এই কোরআনটা দিলের মধ্যে বসায় দাও শয়তান থেকে বাঁচায় দাও তো আল্লাহর দিনকে এক কাজ হলো জানা পড়া দিনকে চর্চা করা আর সাথে সাথে আর একটা কাজ হলো সাথে সাথে এই শয়তান থেকে আল্লাহ তালার কাছে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 যিনি মানুষকে প্রতিপালন করেন আমি তার কাছে আশ্রয় প্রার্থনা করছি মালিকিন নাসি যিনি মানুষের বাদশাহ আমি মানুষের বাদশার কাছে আশ্রয় প্রার্থনা করছি ইলাহিনাসি যিনি মানুষের উপাস্য আমি মানুষের উপাস্যের কাছে আশ্রয় প্রার্থনা করছি আমি মানুষের লালন পালনকারী আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আমি মানুষের বাদশাহ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আমি মানুষের উপাস্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তুমি লালন পালনকারী আল্লাহ তুমি মালিক তুমি বাদশাহ তুমি ক্ষমতার অধিকারী লালন পালনকারী যেহেতু তুমি তোমারই দায়িত্ব আমাকে লালন পালন করা সমস্ত ক্ষতিকর জিনিস জিনিস থেকে দ্রব্য থেকে আমাকে হেফাজত করার দায়িত্বটা তোমার যেহেতু তুমি রব লালন পালনটা যেহেতু তোমার দায়িত্ব লালন পালনের অর্থই তো হলো ক্ষতি থেকে রক্ষা করা তাই তুমি যেহেতু রব তুমি যেহেতু লালন পালনকারী আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ক্ষতিকর জিনিস থেকে আমাকে হেফাজতের জন্য তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি মালিকিন নাস তুমি বাদশাহ বাদশার দায়িত্ব তার প্রজাদেরকে হেফাজত করা তুমি যেহেতু মানুষের বাদশাহ আমি বাদশাহ মানুষের বাদশাহ তুমি আল্লাহর কাছে সমস্ত বাদশাদের বাদশাহ আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি তুমি ক্ষতিকর দুষ্ট শয়তান থেকে আমাকে বাঁচাও আমাকে হেফাজত করো ইলাহিন নাসি হে মানুষের উপাস্য হে মানুষের উপাস্য উপাস্যের উপাসনা তো এজন্য করা হয় উপাস্যের উপাসনা তো এজন্য করা হয় উপাস্য যারা তার উপাসনা করে তাদেরকে বিপদ আপদ থেকে উপাস্য তিনি হেফাজত করেন এজন্যই উপাস্যের উপাসনা করা হয় তাই আল্লাহ শিক্ষা দিচ্ছেন বলো আউযু বিরাব্বিন নাসি মানুষের রব মানুষের লালন পালন করি আল্লাহর কাছে আমি আশ্রয় চাই মালিকিন নাসি মানুষের বাদশাহ বাদশাদের বাদশাহ আল্লাহর কাছে আমি আশ্রয় চাই ইলাহিনাসি মানুষের উপাস্য আল্লাহর কাছে আমি আশ্রয় চাই কি থেকে আশ্রয় চাই আমি আশ্রয় চাই সেই শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আশ্রয় চাই আল খান্নাস যে কুমন্ত্রণা দিয়ে পিছনে সরে যায় শয়তান কুমন্ত্রণা দিয়ে সরে যায় আল্লাহ বলতেছেন বলো আমি আশ্রয় চাই সেই শয়তানের কুমন্ত্রণা থেকে আল খান নাস যে কুমন্ত্রণা দিয়ে সরে যায় এই শয়তান কুমন্ত্রণা কোথায় দেয় আল্লাদি ইউএসবি সুফি সুদুরিনাসি যেই শয়তান কুমন্ত্রণা দেয় মানুষের মনে অন্তরে শয়তান মানুষের সরাসরি অন্তরে প্রবেশ করার ক্ষমতা রাখে আর অন্তরের মাঝে প্রবেশ করে শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দেয় কুমন্ত্রণা দিয়ে এই শয়তানের গুণ হলো খান্নাস কুমন্ত্রণটা দিয়ে সাথে সাথে এই শয়তান সরে পড়ে খান্নাসের অর্থ কি সরে পড়ার অর্থ কি যে শয়তান মানুষদেরকে ভুল পথ দেখিয়ে শয়তান পালিয়ে যায় খারাপ ভাবনাটা তৈরি করা পর্যন্তই শয়তানের কাজ শয়তান মানুষদেরকে মন্দ নষ্ট কাজে নিজে লিপ্ত করে না মন্দ নষ্ট কাজে মানুষ নিজে লিপ্ত হয় নিজ ক্ষমতায় শয়তান কুমন্ত্রণা দান করে ওয়াসওয়াসা দান করে মন্দ কাজের খেয়ালটা ইচ্ছাটা এটা মনের মাঝে ইচ্ছাটাকে শয়তান জাগ্রত করে বা শয়তানের কাজে পর্যন্ত শয়তান এ দাওয়াতটা শুধুমাত্র পেশ করে এটা গুনাহ ঠিক আছে একটা বার করো এটা গুনাহ তো এটা গুনা সবাই করতেছে তো এতগুলো মানুষ এই গুণাটা করতেছে নিশ্চিত এটার মাঝে একটা স্বাদ আছে এতগুলো মানুষ কি ভুল করতেছে তুমিও একটু করো এই কথাটা শয়তান মনের মাঝে বলে শয়তান বলে এটা না যায় এটা হারাম এটা আমিও স্বীকার করি কিন্তু সবাই দেখতেছে একটাবার দেখো আর হারাম জিনিসটা কেন হারাম এটাও তো দেখার দরকার আছে এটা যে হারাম কেন হারাম তুমি যদি কোনোদিন নাই দেখো বুঝবা কেমনে যে এটা এই জন্য হারাম করা হয়েছে একটাবার দেখো একটা বার এটা হারাম তারপরও একটা বার দেখো শয়তান এই কুমন্ত্রণাটা মনের মাঝে তৈরি করে শয়তান মনের মাঝে এই কুমন্ত্রণাটা তৈরি করে আরে এটা তো বুঝলাম এটা হারাম এটা না যায় এটা খারাপ কিন্তু যেহেতু এটা হচ্ছে একটু শুনো এতগুলো মানুষ শুনতেছে তুমি একা একটু শুনতে পারবা না তোমার একা এখান থেকে পালিয়ে যাইতে হবে এতগুলো মানুষ যদি শুনতে পারে তুমি একটু ধৈর্য ধারণ করে শুনো এই ধৈর্য ধারণ করে শোনার দাওয়াতটা এটা শয়তান পেশ করে শয়তান এই দাওয়াতটাকে পেশ করে আরে সবাই ধরতেছে তুমি একটু ধরো এটা হারাম এটা না কিন্তু দেখো সমাজটা এ সমাজের সবাই এটা ধরতেছে সমাজের সবাই এটা শুনতেছে সমাজের সবাই এটা করতেছে সে তো এই সমাজের ভালো মানুষ সেও তো এটা করতেছে এই লোকটা কি খারাপ মানুষ এই লোকটাও এই কাজটা করতেছে তুমি কি হয়ে গেল তুমি কি কোনো খারাপ কাজ করো না তুমিও তো ইচ্ছায় অনিচ্ছায় খারাপ বিভিন্ন কাজগুলো করো এই কাজটাও একটাবার করো এই দাওয়াতটা শয়তান মনের মাঝে প্রবেশ করে এই দাওয়াতটাকে উপস্থাপন করে তারপর এই দাওয়াতটা দেওয়ার পর শয়তান আর থাকে না শয়তান দেখার দাওয়াতটাকে পেশ করার পর চলে যায় শোনার দাওয়াতটাকে মনের মাঝে পেশ করার পর শয়তান চলে যায় ধরার দাওয়াতটাকে মনের মাঝে পেশ করার পর শয়তান চলে যায় আমি সেই খান্নাস শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এই শয়তান মানুষের মনের মাঝে প্রবেশ করে বিভিন্ন মন্দ নির্লজ্জ কাজের দাওয়াত এবং কোমন্ত্রণাকে পেশ করে আল আর এই কোমন্ত্রণাকে পেশ করার পর শয়তান তার দিল থেকে সরে যায় থাকে না এটাকে পেশ করার পর শয়তান দিল থেকে চলে যায় কোরআনে করিমের এই আয়াত দ্বারা আল্লাহ তালা মূলত আমাদেরকে এই কথাটা বুঝাচ্ছেন সবাই একটু বুঝার চেষ্টা করি যে কোমন্ত্রণা মনের মাঝে নষ্ট খেয়াল এটাকে তৈরি করা ছাড়া শয়তান আর কোনো কিছু করার ক্ষমতা তোমাদের উপর রাখে না কাজ করা আর না করার ক্ষমতাটা এটা তোমার হারাম দেখা না দেখার ক্ষমতাটা তোমার হারাম শোনা না শোনার ক্ষমতাটা তোমার হারাম ধরা না ধরার ক্ষমতাটা তোমার হারামের পথে চলা না চলার ক্ষমতাটা এটা তোমার শয়তান জোর করে হারাম দেখানোর ক্ষমতা তোমার উপর রাখে না শয়তান তার এ ক্ষমতা নেই যে সে জোর করে হারাম কাজে তোমাকে লিপ্ত করবে এই ক্ষমতাটা শয়তানের আছে এই ক্ষমতাটা শয়তানের নাই শয়তান জোর করে তোমাকে হারাম কাজে লিপ্ত করবে এই ধরনের ক্ষমতাটা শয়তানের নাই আল্লাহ শয়তানকে এই ক্ষমতাটা দেন নাই বাস শয়তানের ক্ষমতা এতটুকু যে সে তোমার মন পর্যন্ত প্রবেশ করতে পারে আর তোমার মনের মাঝে কুমন্ত্রণা তৈরি করতে পারে করো দেখো শুনো ধরো চলো এই দাওয়াতটা বেশ করতে পারে তাই শয়তান যখন তোমাকে দাওয়াত দেয় হারাম কোনো কিছু দেখার দাওয়াত যখন শয়তান তোমাকে দেয় হারাম কোনো কিছু শোনার দাওয়াত যখন শয়তান তোমাকে দেয় হারাম কোনো কিছু করার দাওয়াত যখন শয়তান তোমাকে দেয় তখন তুমি আমি আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আল্লাহর আশ্রয়ে চলে আসো আল্লাহ বলতেছে وإما ينزغنك وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم وإما ينزغنك من الشيطان نزغ হে আমার বান্দা তোমরা শুনে রাখো যখন শয়তানের তরফ থেকে তোমার মনের মাঝে আমার হুকুম লঙ্ঘন করে হারাম কিছু শোনার দাওয়াত তোমাকে দেওয়া হয় হারাম কোনো কিছু দেখার দাওয়াত যখন তোমাকে দেওয়া হয় হারাম কোনো কিছু ধরার দাওয়াত যখন তোমাকে দেওয়া হয় ফাস্তাইদ বিল্লাহ তুমি আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো তুমি হারামের দাওয়াত আসার সাথে সাথে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে রক্ষার জন্য আল্লাহ তুমি আমি আপনার কাছে আকল প্রার্থনা জানাচ্ছি আল্লাহ আপনি ক্ষমতাবান আপনি আকাশের প্রভু আল্লাহ আপনি তো এই জমিনের প্রভু আসমান জমিন এর মধ্যবর্তী সমস্ত কিছুর তুমি প্রভু আল্লাহ আমার পাশে হারাম হচ্ছে হারাম দেখার দাওয়াত আমাকে দেওয়া হচ্ছে হারাম শোনার দাওয়াত আমাকে দেওয়া হচ্ছে হারাম কাজে লিপ্ত হওয়ার দাওয়াত আমাকে দেওয়া হচ্ছে আউজুবিল্লাহি মিনা আল্লাহ আপনি ক্ষমতার অধিকারী আপনি ক্ষমতার অধিকারী শয়তানের কোনো ক্ষমতা নাই শয়তান তো আপনার দরবার থেকে বিতাড়িত শয়তান আল্লাহ এই শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি আমার বাঁচার একটা ব্যবস্থা করে দেন এ দোয়াটা আল্লাহর কাছে করো তো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে বান্দা যখন প্রার্থনা করে আল্লাহ তালা নিজ বান্দার হেফাজতের জিম্মাদারি নিয়ে নেয় অধিকারী সীমাহীন প্রজ্ঞার অধিকারী আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন চলার পথে মানুষদেরকে রূপ দিছেন যে পৃথিবীতে সুস্থ দেহ রোগে আক্রান্ত হবে আবার আল্লাহ তার পৃথিবীতেই এই রুগীর চিকিৎসা এইটাও বান্দাকে দিছে যে রোগ হবে এইটা আমার নিজাম তুমি চিকিৎসা গ্রহণ করবে এইটাও আমার নিজাম আর চিকিৎসা গ্রহণের মাধ্যমে রোগ থেকে তুমি মুক্তি পাবে এইটাও আমার নিজাম আল্লাহ পৃথিবীতে মানুষের জীবনের প্রতি হুমকি বিষ দ্রব্য এই পৃথিবীতে রাখছেন বিষ রাখছেন না বিষ যদি কেউ খায় মরে যায় না বিষ আবার এই বিষের প্রতিষেধক এটাও আল্লাহ তারা রাখছে তো এই শয়তান আল্লাহর সৃষ্টি শয়তান কার সৃষ্টি শয়তান আল্লাহর সৃষ্টি এই শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন এই শয়তান মানুষের জন্য বিষ সমতুল্য বিষ যেমন মানুষকে আক্রান্ত করে এই শয়তান ঠিক তেমনি ভাবে মানুষকে আক্রান্ত করে বিষ যেমন মানুষের সর্বনাশ করে এই শয়তানও তার প্রতারণার মাধ্যমে মানুষদেরকে সর্বনাশ করে তো এই শয়তান ঠিক যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন এই বিষ যেইভাবে আল্লাহর সৃষ্টি জমিনের মাঝে তিনি বিষ দিয়েছেন তো এই বিষ থেকে বাঁচার প্রতিষেধক এইটাও আল্লাহ তালা এ জমিনের মাঝে মানুষের জন্য দিয়েছেন তাই আল্লাহ মানুষদের বুঝাচ্ছেন শয়তান তোমাদের জন্য বিষ সমতুল্য এই শয়তান এই শয়তান তোমাদের শত্রু শয়তান তোমাদের জন্য ক্ষতিকর এই শয়তান মানুষের জন্য বড় ক্ষতিকর কিন্তু এই শয়তান থেকে বাঁচার একটা কৌশল তোমরা আমার কাছ থেকে জেনে নাও এই শয়তান যখনই তোমার দিলের মাঝে কোনো কুমন্ত্রণা দিবে আমি আল্লাহর কাছে তখনই সাথে সাথে প্রার্থনা করে আমি আল্লাহর জিম্মাদারিতে তুমি প্রবেশ করে নাও قل أعوذ برب الناس শয়তান যখনই কোনো কুমন্ত্রণা দিবে সাথে সাথে বলো আউদু বিরব্বিন্নাসি আমি আশ্রয় প্রার্থনা করছি আমি একটু আশ্রয় চাচ্ছি বীরবিন্যাসী মানুষের পালন কর্তা মানুষের লালন পালনকারী আল্লাহ তোমার কাছে মালিকিন নাসি মানুষের বাদশা সমস্ত বাদশাদের বাদশা আল্লাহ তোমার কাছে আমি একটু আশ্রয় প্রার্থনা করছি ইলাহিন নাসি মানুষের উপাস্য আল্লাহ তোমার কাছে আমি একটু আশ্রয় প্রার্থনা করছি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহ ওয়াসবিসু সুফি সুদুরিন নাসি যে শয়তান দিল মিলের মাঝে এসে বিভিন্ন কুমন্ত্রণা তৈরি করে মানুষের দিলের মাঝে ঢুকে আল্লাহ এই শয়তানকে তুমি সৃষ্টি করেছ আমার দিলের মাঝে এসে এই শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে তোমার হুকুম লঙ্ঘনের দাওয়াত দিচ্ছে আল্লাহ তোমার বান্দা তোমার কাছে আশ্রয় চাচ্ছে বান্দা তোমার হুকুমকে লঙ্ঘন করতে চায় না আল্লাহ এই শয়তানের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে তুমি নিজ ক্ষমতার দ্বারা ছাড়া তোমার বান্দাকে আল্লাহ তুমি হেফাজতের জিম্মাদারি গ্রহণ করো সেই পাপের দাওয়াত যখন সমাজে চলতে থাকে হারাম দেখার দাওয়াত যখন সমাজে চলতে থাকে হারাম শোনার দাওয়াত যখন সমাজে চলতে থাকে হারাম অশ্লীল কাজ প্রকাশ্য ভাবে যখন সমাজে চলতে থাকে তখন মুমিন মুসলমান যারা হারাম দেখা থেকে বাঁচতে চায় যারা হারাম শোনা থেকে বাঁচতে চায় যারা হারাম কাজে লিপ্ত হওয়া থেকে বাঁচতে চায় তখন তাদের কাজ আল্লাহ তাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তখন তোমাদের কাজ হলো আমি আল্লাহর কাছে আশ্রয়ে প্রার্থনা করা আমি আল্লাহর শেষদায় লুটিয়ে পড়া পূর্ণ সমাজে প্রকাশ্যে পাপ হচ্ছে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হচ্ছে আল্লাহর জমিনকে অপবিত্র করা হচ্ছে গান বাজনার উত্তপ্ত ধ্বনিতে মসজিদের পাশে মসজিদের জমিকে পর্যন্ত কাঁপিয়ে তোলা হচ্ছে তখন মমিন মুসলমান তোমরা আল্লাহর বান্দা আল্লাহ অভিমুখী হয়ে যাও শেষদার মাঝে পড়ে যাও আর প্রার্থনার মাঝে পড়ে যাও আউদু বি রব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ইন্না আল্লাহ কোরআনে আমাদেরকে শোনাচ্ছেন হে আমার বান্ধা শুনে রাখো শয়তানকে তোমরা শক্তিশালী মনে করো শয়তানকে তোমরা প্রভাবশালী মনে করো শয়তানের চক্রান্ত আর শয়তানের এই তোমরা সরো এখান থেকে সরো সরো সরো শয়তানকে তোমরা শক্তিধর মনে করো শয়তানকে তোমরা প্রভাবশালী মনে করো আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন না শয়তানের তো কোনো প্রভাব নেই শয়তানের কোনো শক্তি নেই ইন্না কেইদা তো আনি নিশ্চয়ই শয়তান শয়তানের যাবতীয় কৌশল কানা জাইফা খুবই দুর্বল শয়তান কি শক্তিশালী না দুর্বল একটু জোরে কন শক্তিশালী না দুর্বল দুর্বল আজকে আমরা শয়তানকে শক্তিশালী মনে করি আমরা আল্লাহকে দুর্বল মনে করি শয়তানকে শক্তিশালী মনে করি এটা আমাদের ইমানের কত বড় কমজোরি আল্লাহ কোরআনে আমাদেরকে বলতেছেন শয়তান তো খুবই দুর্বল শয়তান তো শুধুই কুমন্ত্রণা দেয় কুমন্ত্রণা দিয়ে শয়তান পালিয়ে যায় কুমন্ত্রণা দেওয়া পর্যন্তই শয়তানের ক্ষমতা এরপর শয়তানের আর কোনো ক্ষমতা নাই শুনে রাখো শয়তান তোমাদেরকে ভয় দেখায় শয়তান তোমাদেরকে ভয় দেখায় আলফাকরা তোমাদের কি গরিব হয়ে যাওয়ার ভয় দেখায় শয়তান তোমাদেরকে ভয় দেখায় তোমরা গরিব হয়ে যাবে গরিব হয়ে যাবে শয়তান কিসের ভয় দেখায় গরিব হয়ে যাবে তোমাদের ক্ষতি হয়ে যাবে তোমাদের দুনিয়া হারিয়ে যাবে সমাজের মাঝে তোমরা লাঞ্ছিত হয়ে যাবে এই ভয়টা শয়তান তোমাদেরকে দেখায় ওয়ামুরুকুম বিল ফাহশাই আর শয়তান তোমাদেরকে দাওয়াত দেয় বিল ফাহশাই অশ্লীল এবং মন্দ কাজের অশ্লীল এবং মন্দ কাজের হুকুম দেয় বলে এই অশ্লীল আর মন্দ কাজের সাথে একমত হয়ে যাও তাহলে তুমি ধনী হয়ে যাবে তাহলে তোমার কোনো অভাব থাকবে না তাহলে তোমার কোনো বিপদ থাকবে না তোমার এই সংকটের দিন স্বচ্ছলতার দিনে পরিবর্তন হয়ে যাবে এই দাওয়াতগুলো শয়তান মুমিনদের কাছে পেশ করে উপস্থাপন করে আর যদি এই অশ্লীল কাজের বিরোধিতা করো এই অশ্লীলতার বিপক্ষে যদি কথা বলো এই নষ্টামির বিপক্ষে যদি কথা বলো শয়তান তোমাকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায় চাকরি হারিয়ে যাওয়ার ভয় দেখায় যদি বিপক্ষে কথা বলো যদি অশ্লীলতার বিপক্ষে কথা বলো তোমার দোকান থাকবে না শয়তানের কাজ হলো এই খুব বোঝার চেষ্টা করি আল্লাহর কোরআনের কথা বলতেছি কথাগুলো কোরআনের কথা না একদম কোরআনের আয়াত কোরআনে কারিম থেকে বের করে বের করে যেই সমস্ত আয়াতে আল্লাহ তালা শয়তানের পরিচয়কে পেশ করেছেন সেই আয়াতগুলোকে সার্চ করে সেই আয়াতগুলো আপনাদের কাছে উপস্থাপন করতেছে আল্লাহ যে আয়াতগুলোতে বিভিন্ন সুরায় যে আয়াতগুলোর মাধ্যমে শয়তান শয়তানের কর্মনীতি সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন শুনে রাখো শয়তানের প্রকৃতি শয়তানের স্বভাব এই জমিনের মাঝে কিছু মানুষ আছে তারা শয়তানের দূষর কিছু মানুষ আছে তারা শয়তানের এজেন্ট কিছু মানুষ আছে তারা কার এজেন্ট একটু জোরে কন কার এজেন্ট কিছু মানুষ আছে তারা এই জমিনের মাঝে শয়তানের এজেন্ট হিসেবে শয়তানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আছে এটা এটা কোরআনের কথা এটা আমার কথা না কোরআনের কথা কোরআনের কথা আল্লাহ বলতেছেন নিশ্চয়ই এ শয়তান তোমাদেরকে ভয় দেখায় তার এজেন্টদের ভয় দেখায় তার বন্ধুদের ভয় দেখায় যে আমার যে বন্ধু তার অনেক প্রভাব আমার এই দুস্থ যে তার অনেক ক্ষমতা শয়তান এই ভয়টা সমাজের বাকি মানুষগুলোকে দেখায় যে তার অনেক প্রভাব অনেক ক্ষমতা তাকে ভয় করো তাকে ভয় করো নিশ্চয়ই এ জমিনে যারা তার বন্ধু তোমাদেরকে তার বন্ধুদের ব্যাপারে ভয় দেখায় আল্লাহ বলতেছেন ফালা তোমরা তাদেরকে ভয় পাবে না ওয়াখাফুনি বরং আমাকে ভয় করো আল্লাহ কোরআনে বলতেছেন শয়তানের দাওয়াত শয়তানের কুমন্ত্রণায় তোমরা ধুকায় পড়ো না ফালা তাখাফুহুম শয়তান যাদেরকে ভয় করার দাওয়াত তোমাদেরকে দেয় তোমরা তাদেরকে ভয় করো না অখফুনি বরং আমাকে ভয় করো আল্লাহ কোরআনে বলতেছেন তোমরা আমাকে ভয় করো কাকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো তাদেরকে ভয় করো না আর শয়তান বলতেছে আল্লাহকে ভয় করো না এদেরকে ভয় করো শয়তান বলতেছে আল্লাহকে ভয় করার কিছু নাই তাকে ভয় করো এই লোকটাকে ভয় করো এটা হলো শয়তানের দাওয়াত তার অনেক ক্ষমতা তার অনেক প্রভাব নিশ্চয়ই শয়তান শয়তানের প্রকৃতি হলো আহু যারা এই জমিনে শয়তানের অনুসারী শয়তানের এজেন্ট শয়তান তাদেরকে ভয় করার দাওয়াত প্রদান করে আর আল্লাহ কোরআনে আমাদেরকে বলতেছেন ফালা তাখাফুহুম তোমরা তাদেরকে ভয় করো না ওয়াখাফুনি বরং তোমরা আমাকে ভয় করো ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো যদি সাচ্চা দিলের মুমিন হয়ে থাকো তোমরা আমাকে ভয় করো করো আমাকে ভয় করো আল্লাহ আরো সুন্দর করে আল্লাহর কোরআনটাকে একটু সুন্দর করে একটু ভালোবাসার সাথে চেষ্টা করি আল্লাহ কত সুন্দর করে বুঝাচ্ছেন বলতেছে যারা আল্লাহর অবাধ্যতা করে জমিনের মাঝে দাপট দেখায় যারা আল্লাহর অবাধ্যতা করে এ জমিনের মাঝে দাপট দেখায় দাপট দেখায় কিসের মাধ্যমে আল্লাহর অবাধ্যতা করে যে জমিনে আমার অনেক দাপট এই সমাজে আমার অনেক বড় ক্ষমতা আর এটা দেখায় কিসের মাধ্যমে আল্লাহর হুকুমের অবাধ্যতার মাধ্যমে নির্লজ্জতা ব্যাপনার মাধ্যমে যারা সমাজের মাঝে নিজ দাপটকে দেখায় আল্লাহ বলতেছেন হাজুনকা তোমরা চিন্তিত হও না তাদের এ দাপট যেন তোমাদেরকে চিন্তিত না করে তাদের এ দাপটের মাধ্যমে তারা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না তারা কি তাদের এই দাপট তাদের নির্লজ্জতার ব্যাপনার প্রদর্শনীর মাধ্যমে তারা কি এ জমিনে আল্লাহর কোনো ক্ষতি করতে পারছে আপনারা আমার কথা বুঝতেছেন পূর্ণ জমিনবাসী মিলে যদি বেহাপনা আর অশ্লীলতার উৎসব করে এই উৎসবের মাধ্যমে এই জমিনে কি আল্লাহকে পরাজিত করা যাবে পরাজিত করা যাবে না আল্লাহ বলতেছেন তারা আল্লাহর কোনই ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না পারবে আল্লাহর কোনই ক্ষতি করতে পারবে না আল্লাহ আর অশ্লীলতার উৎসব করছে আল্লাহ তাদেরকে করতে দিচ্ছেন আল্লাহ চাচ্ছেন আল্লাহ এদের আখেরাতে উৎসব করার কোনো অধিকার থাকবে না যত উৎসব করার এরা তাদের সমস্ত উৎসব দুনিয়ার মাঝেই করে নিচ্ছে আল্লাহ তাদের জন্য থাকবে না হাসান আখেরা আখেরাতে উৎসব করার কোনো অংশই তাদের জন্য থাকবে না তাই জমিনের উৎসবকারীদেরকে আহ্বান করছি তাদেরকে দাওয়াত দিচ্ছি অশ্লীলতা ব্যাপনার উৎসবের মাধ্যমে আল্লাহর জমিনকে অপবিত্র করার মাধ্যমে আল্লাহর মসজিদকে অপবিত্র করার মাধ্যমে আল্লাহর কোনো ক্ষতি কিন্তু হচ্ছে না যা ক্ষতি হওয়ার নিজের হচ্ছে ক্ষতিটা কার হচ্ছে নিজের ক্ষতি হচ্ছে সর্বনাশ তো নিজের হচ্ছে সর্বনাশ যা হওয়ার কার হচ্ছে নিজের হচ্ছে আল্লাহর কোনো ক্ষতি আল্লাহর জমিনকে অপবিত্র কেউ করতে পারছে না আসলে নিজেকেই অপবিত্র করা হচ্ছে আল্লাহ বলতেছেন যারা ইমানি কাজকে বাদ দিয়ে যারা কুফুরকে গ্রহণ করে না তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারছে না তারা আল্লাহর কোনো ক্ষতি করছে না ওয়ালাহুম আযাবুন আলিম বরং প্রত্যেকটা অপরাধের মাধ্যমে নিজেদের জন্যই জাহান্নামের শাস্তিকে তারা ক্রয় করছে প্রত্যেকটা অপরাধের মাধ্যমে তারা নিজেদের জন্য যাহার নামকে খরিদ করছে নিজেদের জন্য যাহার নামকে তারা ঠিকানা করছে এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দাওয়াত দিচ্ছেন যে শয়তান শয়তানের দূষরদের কাজ কুমন্ত্রণা দেয়া এই শয়তান কার সৃষ্টি জুড়ে কোন কার সৃষ্টি এই শয়তান আল্লাহর চাইতে শক্তিশালী জুড়ে কোন শয়তানের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি আল্লাহ আমাদেরকে বলতেছে শয়তান যখন প্রভাব দেখায় শয়তান যখন কুমন্ত্রণা দেয় মানুষের কাজ তোমাদের কাজ শয়তানের ভয়ে ভীত না হওয়া শয়তানের দাওয়াতকে গ্রহণ না করা বরং আমি আল্লাহর কাছে আশ্রয় যাওয়া তোমাদের কাজ আমি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যদি ইন অর্থ যদি যদি শয়তানের তরফ থেকে কোনো দাওয়াত কোন কুমন্ত্রণা তোমাকে দেওয়া হয় আল্লাহর কাছে আশ্রয় চাও তুমি জমিন থেকে আল্লাহকে ডাকছো আল্লাহ আসমান থেকে শুনছেন আল্লাহ শুনেন না আলিম আল্লাহ শুধু শুনছেন তা না <coughs> আল্লাহ সব জানেন যা হচ্ছে আল্লাহ সব জানেন তুমি যে ডাকছ তোমার এই ডাকটাও আল্লাহ শুনছেন আল্লাহ শুনছেন তাই প্রার্থনা করো আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রার্থনা করো মিনাল জিন্নাতি ওয়ান নাস এই দোয়া করা এটা মানুষের কাজ যে আল্লাহ কুমন্ত্রণা দানকারী জিন এবং মানুষ থেকে শয়তান এবং শয়তানের দূষর তাদের দাওয়াত থেকে আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমাকে বাঁচাও একটা বিষয় খেয়াল রাখবে এই বিষয়টা খুব বুঝার বিষয় কুমন্ত্রণা তো আসবেই অনেকেই বিষয়টা খুব ভাবে যে আমার মনের মাঝে নানা ধরনের কুমন্ত্রণা আসে বাঁচতে চাই কুমন্ত্রণা যেন না আসে এইটার একটা কোন তদ্বির এরকম কোন দোয়া আমাকে শিখাই দেন যেন কুমন্ত্রণা না আসে কিন্তু কুমন্ত্রণা কিন্তু আসবেই হাজি আমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহ জমানার অনেক বড় কুতুব এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন এক ভক্ত হজরতের সাথে এসলাহী সম্পর্ক হুজুরের কাছে আবদার পেশ করছে হুজুর মনের মাঝে এরকম খারাপ খারাপ চিন্তা আর খেয়াল আসে যে আমার তো মনে হয় যে আমার ইমানই থাকে না এত খারাপ চিন্তা মনের মাঝে আসে আমার তো ভয় হয় যে এরকম চিন্তা করার পর আমার আর ইমানই থাকে না এমন কোন পদ্ধতি এমন কোন দু আমাকে শিখাই দেন যাতে অন্তত পক্ষে ইমান বিধ্বংসকারী এই সমস্ত চিন্তাগুলো আমার মনের মাঝে না আসে খুব বোঝার ব্যাপার হাজি আমদাদুল্লাহ মহাজির মকির আহমদুল্লাহ আলাই তিনি একটা খুব সুন্দর জবাব দিয়েছেন জবাবটা কি যে মনের মাঝে যে এরকম খারাপ চিন্তা কুমন্ত্রণা আসে তাহলে তো বোঝা গেল তোমার মাঝে ইমান আছে সুবাহ আল্লাহ বলি তোমার মাঝে কি আছে ইমান আছে কারণ যেই ঘরে মালামাল নাই সম্পদ নাই ওই ঘরে চোর যায় চোর কোন ঘরে ঢুকে একটু জোরে কন কুড়ে ঘরে চোর ঢুকে কুড়ে ঘর যা কিচ্ছু নাই ওই বাড়িতে চুর যায় চোর তো আগে জানে যে কোন ঘরে মালামাল আছে সমস্ত বিষয় সম্পর্কে অবগত হওয়ার পর চোর একশনে যায় তোমার মনের মাঝে খারাপ খেয়াল খারাপ চিন্তা আসে আবার তুমি বলতেছো যে খারাপ চিন্তা আসে কি করা যায় তুমি পেরেশান কারণ তোমার মাঝে কি আছে ইমানের সম্পদ সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে নিজ অবস্থাকে পেশ করলেন হে আল্লাহ রসুল বড় পেরেশানিতে আছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে কি তোমার পেরেশানি তো আল্লাহর রসুলের সেই সাহাবি আল্লাহর রসুলের কাছে নিজ পেরেশানিকে পেশ করলো হে আল্লাহর রসুল এত খারাপ ভাবনা মনের মাঝে আসে এটা উচ্চারণ করে আপনার সামনে বলার চাইতে মরে যদি আমি কয়লা হয়ে যাই এটাও আমার কাছে ভালো মনে হয় নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম আশ্চর্যজনক ভাবে এই সাহাবিকে উত্তর দিলেন দালিকা শরীহুল ইমান তোমার মাঝে যে সাচ্চা ইমান আছে এইটা তার আলামত সাচ্চা ইমান আছে তোমার মাঝে এটা তার আলাম তাই সেই ঘরে চুর যায় সেই সমাজে ডাকাতি হয় যেই সমাজে কি আছে ইমান আছে যেই সমাজে ইমান নাই যেই দেশে ইমান নাই আরে সহজে বুঝেন যেই সমস্ত দেশে যেই সমস্ত এলাকায় ইমানদারদের বসবাস নাই মানুষের মাঝে ইমান নাই একটু বলেন সেই সমাজে সেই এলাকায় শয়তান যাবে কেন শয়তানের কাজ তো হলো ইমান চুরি করা এই পৃথিবীতে শয়তানের ইমান চুরি করা ছাড়া আর কোনো কাজ আছে একটাই কাজ ইমান চুরি করা শয়তান তো আল্লাহর কাছ থেকে এই একটাই উদ্দেশ্যকে নিয়ে কেয়ামত পর্যন্ত হায়াতের দাবি করেছে আর শয়তানের এক দাবি এক চিন্তা এক ফিকির আর সেই একটা ফিকির হলো নানা নির্লজ্জতা ব্যাপনার আকর্ষণের মাধ্যমে ইমানদারদের ইমানকে ছিনতাই করা আর ইমান যেখানে আছে। শয়তানের কার্যক্রম সেখানে আছে যেহেনে ইমান নাই ওই এলাকায় শয়তানের কোনো কার্যক্রম নাই অনেকে এই কথা বলে আরে মুসলিম দেশগুলোতেই খালি ফাতনা ফাসাদ বিধর্মীদের দেশে ফাতনা ফাসাদ নাই এর উত্তর হলো আরে মুসলিম দেশগুলোতেই তো শয়তানের কার্যক্রম শয়তানের মিশনারি বদ্দিন আর বিধর্মী দেশগুলোতে তো শয়তানের কার্যক্রম শয়তানের মিশনারি নাই থাকবে কেন ইমান নাই তাদের যাদের মাঝে ইমান নাই শয়তান তো তাদের ব্যাপারে নিরাপদ আমি আপনি আমাদের সামনে আল্লাহ তালা কোরআনে কারিমের মাধ্যমে শয়তানের একটা পরিচয় পেশ করেছেন আমরা জানি না শয়তানের পরিচয় কি কি কাজ তার এক ইমান দারদের ইমান ছাড়া শয়তানের কাছে লোভনীয় আর কিছু নাই শয়তান পূর্ণ পৃথিবী থেকে আর কিছু চায় না কেয়ামত পর্যন্ত তার হায়াত শয়তান এই পৃথিবীর রাজত্ব থেকে নিয়ে শুরু করে ক্ষমতা থেকে নিয়ে শুরু করে এই পৃথিবীর কিছু চায় না শয়তান শুধু একটাই জিনিস চায় আর তা হলো ইমানদারদের ইমান একটা জিনিস চায় আর তো কিছু শয়তান চায় না সত্যিই যে নির্লজ্জতা বেহায় যারা ভেসে গেছে যারা ভাসছে আল্লাহ কোরআন দ্বারা সতর্ক করছেন আমাদের কি বুঝাচ্ছেন যে শয়তান তো তাদের উপরে সফল হয়ে গেছে সফল না শয়তান তাদের উপরে সফল হয়ে গেছে না সফল হয়ে গেছে যে নষ্ট নারী দেখছে রং তামাশা করছে বেহাপনা নির্লজ্জতার উৎসব করছে শয়তান সেই বেহাপনা নির্লজ্জতা আর রং তামাশার মাঝে শয়তান নেই আছে শয়তান নাই শয়তান কিছু সংখ্যক মানুষদেরকে নির্লজ্জতা বেহাপনায় লিপ্ত করে দিয়ে যে মানুষগুলো নির্লজ্জতা বেহাপনার মাঝে নেই শয়তান তাদের কাছে চলে আসে আর তাদের কাছে এসে শয়তান তাদেরকে দাওয়াত দেয় এই সবাই করতেছে তুমি একটু যাও আমার কথাটা বুঝতে পারছেন আপনারা ইন্নামান্না জুয়া মিনা শৈতন লিয়াহজুনাল্লাযীনা আমানু إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا আল্লাহ বলতেছেন শয়তানের কুমন্ত্রণা শয়তানের তৎপরতা আমানু শুধু করার জন্য শয়তানের যাবতীয় তৎপরতা শয়তানের যাবতীয় তৎপরতা শয়তানের যাবতীয় পরিকল্পনা এটা মুমিনদের পিছনে মুমিনদেরকে ফেতনার মাঝে লিপ্ত করার জন্য এইটাই শয়তানের কাজ সে মুমিনদের ঘরে ঘরে দাওয়াত দেয় মুমিনদের ঘরে ঘরে সবক দেয় এই সমাজের সবাই নির্লজ্জতার মাঝে আছে তুমিও যাও সবাই নষ্টামি করছে তুমিও করো সবাই খোদার হুকুমকে লঙ্ঘন করছে তুমিও করো এই দাওয়াতটা শয়তান পেশ করে আর আল্লাহ মুমিনদেরকে বলতেছেন তোমরা দোয়া করো শয়তানের দাওয়াত আসতেছে যখনই শয়তানের দাওয়াত মুমিনের কাজ তখনই দোয়া আমার কথাটা বুঝতেছেন যেখানেই শয়তানের প্রভাব মুমিনের কাজ সেখানেই দোয়া আর দোয়াটা কি বল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আল্লাহ তুমি প্রতিপালক তুমি পালো মালিকিন্নাস তুমি বাদশাহ ক্ষমতা তোমার ইলাহিন্নাস তুমি উপাস্য তোমারই উপাসনা করি আউযু আমাকে তুমি আশ্রয় দান করো আমাকে তুমি বাঁচাও মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এই শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে বাঁচাও শয়তান তো আমাকে কুমন্ত্রণা দিচ্ছে সবাই দেখছে তুমিও দেখো সবাই ধরছে তুমিও ধরো সবাই শুনছে তুমিও শোনো সবাই চলছে তুমিও চলো এই দাওয়াত শয়তান তোমাকে দিচ্ছে আল্লাহ শয়তান আমাকে তো এই দাওয়াত দিচ্ছে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে হেফাজত করো মধ্যরাতে আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহর কাছে দোয়া করো আর দোয়া আর দোয়া উমুকুল এবাদা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন নবী করিম সাল্লাম হাদিসের মাঝে বলেছেন দোয়া হলো সমস্ত এবাদতের মগজ দোয়া কি সমস্ত এবাদতের মগজ আল্লাহর কাছে প্রার্থনা করো মধ্যরাতে আল্লাহ তো প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন আছে কোনো বান্দা তার প্রয়োজনকে তার ইচ্ছাকে তার প্রার্থনাকে আমার কাছে পেশ করবে আমি তার প্রার্থনাকে কবুল করে তার পেরেশানির জিন্দিগিকে সুদিনের জিন্দিগির মাধ্যমে পরিবর্তন করে দেব তাই সমাজে যখন অশ্লীলতা বেহাবনা ক্ষুদার হুকুমের লঙ্ঘন উৎসবের সাথে চলতে থাকে মমিনদের কাজ সেই উৎসব আর তামাশার মাঝে একমত হয়ে ধৈর্য ধারণ করা না মমিনের কাজ আল্লাহর কাছে প্রার্থনার জন্য দুই হাত তুলে হেদায়তের জন্য নিজ ক্ষমার জন্য নিজ অসহায়ত্বকে প্রকাশ করে আল্লাহর কাছে দোয়া করা আজ এ দোয়াটার খুব প্রয়োজন ঠিক না এই দোয়াটার প্রয়োজন আছে না নাই তাই আমরা খুব দোয়া করি এখন আমাদের জন্য আমাদের সমাজের জন্য আমাদের যুব সমাজের জন্য আমাদের ভাইদের জন্য আমাদের মুরব্বীদের জন্য আমাদের সমাজের প্রভাবশালীদের জন্য আল্লাহ যেন তাদের প্রভাব তাদের মুরব্বী মুরব্বীদের অবস্থান যুবক ভাইদের মাধ্যমে আল্লাহ যেন আমাদের সমাজে দিনকে বিজয়ী করেন দিন যেন তাদের মাধ্যমে এই সমাজে পরাজিত না হয় তাদের যারা দ্বারা যেন আল্লাহর হুকুমের লঙ্ঘন না হয় বরং যুবকদের যৌবনের মাধ্যমে মুরব্বীদের নেগরানির মাধ্যমে মুরব্বীদের তত্ত্বাবধায়নে যেন আমাদের সমাজটা আল্লাহ তালার হুকুম মানার এক সমাজে পরিণত হয় এই দুয়াটা অন্তত পক্ষে আল্লাহর কাছে আমরা করতে পারি না আজকে সবার কাছে আমার প্রার্থনা আমরা আল্লাহ তালার কাছে একটু দোয়া করি রাজি আছি না ইনশাল্লাহ দোয়া করুন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আল্লাহ আল্লাহ মসজিদ ভরা আল্লাহ আপনার প্রেমিক আপনার আল্লাহ মুসল্লি ভাইদেরকে নিয়ে আল্লাহ পূর্ণ সমাজকে আল্লাহ আপনার কাছে প্রার্থনা করতেছি আল্লাহ আমাদের এই সমাজটাকে আল্লাহ ব্যহাপনা নির্লজ্জতা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ হেদায়তের আলো আল্লাহ আল্লাহ এই সমাজের মাঝে আল্লাহ আপনি চালু করে দেন আল্লাহ আমাদের মুরব্বিয়ান একরামদেরকে আল্লাহ সুস্থ চিন্তার অধিকারী আল্লাহ আপনি করে দেন আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তাদের দিলের মাঝে আল্লাহ আপনি ইমানকে তাজা করে দেন আল্লাহ ইমানকে তাজা করে দেন আল্লাহ ইমানকে তাজা করে দেন আল্লাহ নির্লজ্জতা থেকে হেফাজত করেন আল্লাহ মসজিদের পবিত্রতা রক্ষার ব্যবস্থা ব্যবস্থা করেন আল্লাহ এই সমাজ থেকে আল্লাহ আল্লাহ আপনি বাঁচান আল্লাহ আপনি রক্ষা করেন আল্লাহ মধ্যরাত পর্যন্ত আল্লাহ মসজিদের পাশের ভূমিতে আল্লাহ গান বাজনার আওয়াজে আল্লাহ আপনার এই মসজিদের ভূমি কেঁপেছে আল্লাহ আমরা অপরাধী আল্লাহ আমরা অপরাধী আল্লাহ আমরা অপরাধী আল্লাহ আমাদের অপরাধ আমাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ ভবিষ্যতে আল্লাহ এই ধরনের অপরাধ থেকে আল্লাহ আমাদের এই সমাজকে আল্লাহ আমাদের এই এলাকাকে আল্লাহ আমাদের এই এলাকার মুরব্বীদেরকে আল্লাহ এলাকার মা বোনদেরকে আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আপনি হেফাজতের জিম্মাদার হয়ে যান আল্লাহ আপনি হেফাজতের জিম্মাদার হয়ে যান আল্লাহ আপনি হেফাজতের জিম্মাদার ঠিকাদার হয়ে যান আল্লাহ আপনি জাহান নাম থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বাঁচান আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বাঁচান ওসল্লাহ তালা আলা খৈরি খালকিহি محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سنة